বক বকুম পায়রা গুলো মিষ্টি সুরে গান আল্লাহ নামে তাসবি জপে সারাটা সময় বক বকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তাসবি জপে সারাটা সময় বক বকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময় কখনোই আমবাগানের শাখায় শাখায় বসে কখনো বা শিশির ভেজা সবুজ সবুজ ঘাসে কখনো ওই আমবাগানের শাখায় শাখায় বসে কখনো বাসে শিরবে যা সবুজ সবুজ ঘাসে কখনো ওই আমবাগানের শাখায় শাখায় বসে কখনো বাসে শিরবে যা সবুজ সবুজ ঘাসে কখনো বা পাখনা মেলে শূন্যে উড়ে যায় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় যখন আমি ঘুমে থাকি রাত পোহাবাসে এসে ডাক দিয়ে যায় পায়রাগুলো আমার পাশে এসে যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবার এসে ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এসে যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবার এসে ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এসে এবার সময় চলে যায় হক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনের ডানে বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময়